কিছু ভাষণ যা কখনো ভুলতে নেই কিছু ঘটনা যা সহজে ভোলা যায় না কিছু লড়াই যা ভুলে যাওয়া অসম্ভব এরকমই না ভুলতে পারা বিভিন্ন খবর নিয়ে আমাদের নতুন বিভাগ ফিরে দেখা আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ ঘোষণা এই ভিডিওতে যা যা বলা হয়েছে সেগুলি বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো মতামত এখানে দেওয়া হয়নি নমস্কার বন্ধুরা এখন একুশে জুলাই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব একুশে জুলাই এই দিনটি সম্পর্কে পশ্চিমবঙ্গের সকলেই এখন অবগত তৃণমূল একে শহীদ দিবস হিসেবে পালন করে কিন্তু আমরা কজন জানি একুশে জুলাইয়ের তাৎপর্য বা একুশে জুলাইয়ে আসলে কি ঘটনা ঘটেছিল আসুন জানার চেষ্টা করি আজ থেকে পঁচিশ বছর আগের একুশে জুলাই ঠিক কি হয়েছিল প্রথমেই বলে রাখা ভালো দিনটা তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ দিবস হিসেবে পালন করা হলেও উনিশশো সালের একুশে জুলাই তৃণমূল নামক কোনো দল পশ্চিমবঙ্গের বুকে ছিল না আন্দোলন হয়েছিল যুব কংগ্রেসের পতাকার তলায় বারো জন পুলিশের গুলিতে মারা যান এবং একজন মারা যান সিরোসিস অফ লিভারে এরা প্রত্যেকেই ছিলেন কংগ্রেসের সমর্থক কাজেই তৃণমূলের তরফে যে অনুষ্ঠান পালন করা হচ্ছে বা হয় তা মূলত ভারতের জাতীয় কংগ্রেসের কাছ থেকে দখল করা একটি বিশেষ দিন আসুন এবারে জেনে নিই ঠিক কী কারণে উনিশশো সালের একুশে জুলাই মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল মূল দাবি ছিল নির্বাচনে সচিত্র ভোটার কার্ডকে আবশ্যিক করতে হবে এবং এই কারণেই মহাকরণ অভিযানে ডাক দেওয়া হয়েছিল কিন্তু নির্বাচনের এই ভোটার কার্ডের প্রক্রিয়ার কোনো দায়িত্ব সরকার বা রাজ্য সরকারের থাকে না এই পুরো দায়িত্বটাই হচ্ছে নির্বাচন কমিশনের তাই এই দাবিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও না করে মহাকরণ কেন ঘেরাও করা হয়েছিল সেটা আজও রহস্য উনিশশো সালের একুশে জুলাই যুব কংগ্রেসের ডাকে যে আন্দোলন করা হয়েছিল তাতে সেই সময়কার প্রদেশ কংগ্রেসের কোনো সমর্থন ছিল না এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন অনেকে মনে করেন উনিশশো সালে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে মমতা ব্যানার্জি সোমেন মিত্রর কাছে হেরে যায় এবং তিনি দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েন সেই সময় নিজের অস্তিত্ব প্রমাণের জন্য এই আন্দোলনই ছিল তার কাছে একমাত্র খোলা পথ উনিশশো সালের একুশে জুলাই যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন জ্যোতি বসুর সরকার ছিল রাজ্যে এবং সেই সরকারের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত যিনি বর্তমানে তৃণমূলের একজন মন্ত্রী তৃণমূলের নিচু স্তরের বিভিন্ন কর্মীদের এটা মানতে খুবই অসুবিধা হয় যে সরকারের জন্য সেদিন ১৩ জনের প্রাণ গিয়েছিল সেই সরকারের যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি বর্তমানে তৃণমূলের একজন মন্ত্রী আসুন দেখেনি বর্তমানে তৃণমূলের এই মন্ত্রী একুশে জুলাই সম্পর্কে তার কি মতামত দিয়েছিল মনীষ গুপ্ত তার হলফনামায় জানিয়েছিল সেদিন তিনটি বাস পোড়ানো হয়েছিল পঁয়ত্রিশটি গাড়ি ভাঙচুর হয়েছিল সব মিলিয়ে জখম হয়েছিল দুইশো পনেরো জনেরও বেশি পুলিশ তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার যুগ্ম কমিশনার সাতজন ডিসি জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে চৌত্রিশ জন পুলিশকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ হাসপাতালে তাদের অনেকেরই পাইপ গানের গুলি এবং বোমার স্প্লিন্টার লেগেছিল তালতলা থানার সার্জেন্ট ডি কে ঘোষালের গুলি লেগেছিল এক সাব ইন্সপেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে বোমার আঘাত পাওয়া গিয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর এ কে গাঙ্গুলিকে এসএসকেএম হাসপাতালের সামনে মাথা ফাটিয়ে হাত ভেঙে দিয়েছিল দুর্বৃত্তরা পুলিশ আক্রান্ত এবং রক্তাক্ত হয়েছিল তাই গুলি চালিয়েছিল অর্থাৎ মনীষ গুপ্ত এই গুলি চালানোকে ন্যায্য বলে দাবি করেন তার বয়ানে এবং বিধাতার কি করুণ পরিহাস এই মনীষ গুপ্তই এখন তৃণমূলের একজন মন্ত্রী আরেকটি ঘটনার উল্লেখ করব সেটি হল তৃণমূলের তরফ থেকে বলা হয় একুশে জুলাই তাদের ১৩ জন কর্মী শহীদ হয়েছিল এই ১৩ জনের মধ্যে ১২ জনের নাম তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে কিন্তু একজনের নাম দেওয়া নেই তার জায়গায় লেখা রয়েছে অজানা অনেকেরই প্রশ্ন এই একজন তিনি কে তার নাম কেন তৃণমূলের কাছে অজানা বা কেন তার নাম প্রকাশ করা হয়নি এবার আরেকটি দিকে একটু নজর দেওয়া যাক তৃণমূলের বিধায়ক সোনালী গুহ তিনি দু সালে জাগো বাংলায় একটি প্রতিবেদন লেখেন এবং সেখানে তিনি উনিশশো সালের একুশে জুলাইয়ের স্মৃতিচারণা করেন তিনি কি লিখেছেন তৃণমূলের বিধায়ক সোনালী গুহ লিখেছেন উনিশ বছর আগের একুশে জুলাই দিনটি ছিল বুধবার সকাল সকাল আমরা দিদির বাড়ি চলে এসেছিলাম আগে থেকেই আমাদের কয়েকজন মেয়েকে গোপনে একটা দায়িত্ব দেওয়া ছিল সেটি হলো জ্যোতি বসুর গাড়ি আটকে দিতে হবে আমরা তাই শটান চলে গেলাম রেড রোডে কারণ ওই রাস্তা দিয়ে জ্যোতি বসুর কনভয় যাবে মুসলিম মহিলাদের মতো বোরখা পরে সেদিন ওই রাস্তায় গিয়ে আমরা অপেক্ষা করছিলাম কিন্তু শ্যামলী ভদ্রর হাতের শাখা পলা বেরিয়ে পড়ায় পুলিশ ধরে ফেলে এটা লিখেছিলেন সোনালি গুহ আজ থেকে ২৫ বছর আগে উনিশশো সালের একুশে জুলাই মহানগরের ফাঁকা রাস্তায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গাড়ি আটকানোর চক্রান্ত করছিলেন মমতা ব্যানার্জি সেটা এই লেখা থেকে বোঝা যায় এবং তার জন্য রীতিমতো আগে থেকে ছক কষা হয়েছিল প্ল্যান করা হয়েছিল এমনকি তৃণমূলের নেতা নেত্রীরা ছদ্মবেশেরও সাহায্য নিয়েছিল সেটা তারা নিজেরাই স্বীকার করছে উল্লেখ্য সেই সময় মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত নিরাপত্তা আজকের মতো এত আটোসাটো এবং কড়া ছিল না রাজ্য স্তরে ব্ল্যাক ক্যাট কমান্ডো কথাটির অস্তিত্বই ছিল না সেই সময় ছিল না একে ফর্টি সেভেন হাতে নিরাপত্তা কর্মীরা মুখ্যমন্ত্রীর কনভয় ছিল ছোট ফলে সহজেই অনুমান করা যায় জ্যোতি বসুকে ঘিরে নিরাপত্তা ছিল যথেষ্ট শিথিল সেই সুযোগে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে ঠিক কি করার ভাবনা ছিল মমতা ব্যানার্জির তা স্বাভাবিকভাবেই এড়িয়ে গেছেন সোনালী গুহ তবে বলা বাহুল্য জ্যোতি বসুর গাড়ি আটকে তাকে নেহাতি প্রণাম করা বা শুভেচ্ছা জানানোর বাসনা তাদের ছিল না যদি শুধু বিক্ষোভ দেখানোর ইচ্ছেও থাকতো তাহলে ছদ্মবেশ নেওয়ারও কোনো দরকার পড়তো না কেন এই ছদ্মবেশ সেটা নিয়েই সন্দেহ দানা বাঁধে সেই সময়কার এবং এখনকার যারা বিরোধী ও সিপিএম রয়েছে তাদের এবার আরেকটি দিকে একটু নজর দেওয়া যাক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর দু সালের আটই আগস্ট একুশে জুলাই কমিশন গঠন করে সেই কমিশনের নেতৃত্বে ছিলেন সুশান্ত চ্যাটার্জি যিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কমিশন গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল তাতে তিনশো জন সাধারণ মানুষ চল্লিশ জন পুলিশ আধিকারিক এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কমিশনে সাক্ষ্য দিয়েছিলেন এখানে সাক্ষ্য দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএমের রাজ্য সম্পাদক বিমান বসু এমনকি সাক্ষী দিতে ডাকা হয়েছিল তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রকে এছাড়াও বিভিন্ন দলের বিভিন্ন নেতা নেত্রীদেরকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে একমাত্র ডাকা হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একুশে জুলাই আন্দোলন হয়েছিল এই মমতা ব্যানার্জির নেতৃত্বেই অথচ কমিশন মমতা ব্যানার্জির সাক্ষ্য গ্রহণই করেনি তার সাক্ষ্য গ্রহণ না করেই তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে মহাকরণ অভিযান ন্যায্য ছিল এবং পুলিশের গুলি চালানো অন্যায্য ছিল এখন দাবি উঠতেই পারে যার নেতৃত্বে এই আন্দোলন করা হয়েছিল তার সাক্ষ্য গ্রহণ ছাড়া কি করে কমিশন তার রিপোর্ট জমা দেয় বা সেই রিপোর্টের গুরুত্ব কতটা তো এইগুলোই হচ্ছে একুশে জুলাই সম্পর্কে বিভিন্ন ঘটনা যেগুলো আমরা অনেকেই জানি না আসুন দেখে নিই সেই সময় বিভিন্ন পত্রপত্রিকাগুলি কি লিখেছিল একুশে জুলাই প্রসঙ্গে চব্বিশে জুলাই উনিশশো সালে দি হিন্দু একটি প্রতিবেদনে লিখেছিল গণ্ডগোল তৈরিতে সদাব্যগ্র সমাজবিরোধী শক্তি ও গুন্ডারা অবাধ বিচরণের দিন পেয়ে গিয়েছিল এবং তাদের উপর কংগ্রেস নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ ছিল না মহাকরণ ছাড়াও বিক্ষোভকারীরা কলকাতা পুরসভার দপ্তরে হামলা চালায় এবং একটি হাসপাতালের জরুরি বিভাগও রক্ষা পায়নি দি স্টেটসম্যান লিখেছিল যদি দলের মধ্যে নিজেকে জাহির করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সমস্যা থেকে থাকে নির্দোষ নাগরিকদের উপর তার দায় তিনি চাপিয়ে দিতে পারেন না কংগ্রেস দলের যুব শাখার অপরিণত নেতৃত্বের দ্বারা সংগঠিত পূর্ব পরিকল্পিত হিংস্রতা ও রাজ্য কংগ্রেস দলের সম্পূর্ণ অসহায়তা আনন্দবাজার পত্রিকা তেইশে জুলাই লেখে দেশের সমূহ সমস্যাগুলি কিন্তু তাহার দৃষ্টি সম্পূর্ণ এড়াইয়া গিয়াছে বাবরি মসজিদ ধ্বংসের পর তাহার সাড়া মেলে নাই নিন্দনীয় জবরদস্তি মহাকরণ দখলের উদ্যোগ দি টেলিগ্রাফ লিখেছে এই কংগ্রেস নেত্রী জনতাকে খেপিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো সাফল্যই পাননি স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ আগ্রহহীন একজন দায়িত্ব জ্ঞানহীন নেত্রী হিসেবেই কুখ্যাতি অর্জন করছেন তিনি টাইমস অফ ইন্ডিয়া লেখে নৈরাজ্যই পুলিশকে ব্যবস্থা নিতে বাধ্য করে দোকান লুট সরকারি যানবাহন ও গাড়ি পোড়ানো কর্তব্যরত পুলিশকে গালিগালাজ করা একজন নেত্রীর অহংবোধের তৃপ্তি ছাড়া গোটা বিক্ষোভটির অন্য কোনো উদ্দেশ্য ছিল না তবে যাই ঘটুক না কেন যে কোনো কারণেই এটি ঘটুক না কেন একথা সত্যি যে সেই দিন কলকাতা শহরের বুকে তেরো জনের প্রাণহানি হয়েছিল এবং বহু সংখ্যক লোক আহত হয়েছিলেন সেই সমস্ত আহত এবং নিহত মানুষদেরকে আমাদের চ্যানেল নিউজ টুডে কলকাতার পক্ষ থেকে শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম